তো বলছে যে মদিনা মানে শহরের মিশরের কিনারা থেকে একজন ছুটতে ছুটতে এলো এসে বললো ইয়া তামের উনাবেক তোমার ব্যাপার লোকরা পরামর্শ করছে ইয়াত লোক তোমাকে হত্যা করে দিবে লোকে জানতে পেরে গেছি তুমি লোক মেরেছো ফাঁকরুজ তুমি এখান থেকে বেরিয়ে পালিয়ে যাও তিনি বেরিয়ে পালিয়ে গেলেন ছুটছেন মুসা আলাইসাল্লাম পেছন দিকে ঘুরে চেয়ে দেখেন নাই তারপরে যে এক জায়গায় পৌঁছলেন মাদায়নে এনে সেখানে পৌঁছলেন যেখানে সেখানে অনেক বাগালে তাদের ছাগলকে পানি পান করাচ্ছে একটা কুয়োর পাথর ঠেলে দশ বারো জনে মিলে ঠেলে দিলে যে কুয়োটার মুখ পর্যন্ত পানি সেটাই পানি পান করাচ্ছে তারপরে পাথরটা বন্ধ করে দিলে আর দুটি বিটি ছেলেও ছাগল চড়াচ্ছে তারা এক ধারে দাঁড়িয়ে আছে বাগালগুলো যখন চলে গেল তখন মুসা আলাইসাল্লাম যে হাতের এইখানটা লাগিয়ে পাথরটা ঠেলে দিয়ে সরিয়ে দিলে বারোটা বাগালে যেটা সরা হলো মুসা আলাইসাল্লাম একাই পাথরটা সরিয়ে দিয়ে মেয়ে ছেলে দুটো ছাগলে পানি পান করিয়ে দিলে তারপরে মেয়ে ছেলে দুটোকে মুসা আলাইসাল্লাম বললে তোমরা ছাগল চড়াতে এসছো কেন তুমি এই দুটি বুদ্ধিমতি তারা উত্তর দিল যে আমাদের কোনো ভাই নাই আবু না শেখুন কবির আমাদের বাপ অত্যন্ত বৃদ্ধ দিয়ে তারপরে মেয়ে দুটি ছাগল নিয়ে চলে গেল মুসা আলাই সাল্লাম গাছের গোড়ায় বসে দোয়া করছেন হে আল্লাহ আমি ফকির আমি মোহতাজ তুমি এখন আমার যা সাহায্য করবে আমি তারই মুখাপেক্ষী এই বলে উনি বসে রইলেন আর এই দোয়া শেষ হয়েছে সোহেব আলাই সাল্লামে একটা বিটি যারা ছাগল চড়াচ্ছিল যে দুটো মেয়ে একটা বিটি চলেইছে লজ্জিত অবস্থায় হাঁটতে হাঁটতে কোরআনের শব্দ আছে এস্তে ইয়ান লজ্জাবনত অবস্থায় ঘুমটা টেনে লজ্জার সাথে তো মেয়েরা বাইরে বেরুলে লজ্জার সাথে যেন যায় তারা যে লজ্জাবতী তারা যে নারী তা যেন তাদের চালচলনে প্রমাণ হয় পুরুষের মতো চালচলন হবে না পুরুষের মতো বিনা চাদরে থাকবে না মুখ খোলা থাকবে না নানা রকম ধরনের বেল বেল্ললাপনা করবে না তারা যে নারী তাদের সমীহে আচরণে চালে চলনে কন্ট্রাক্টরকে পয়সা দিলে ঘূর্ণাটা এরকম করে ধরে আলোক করে বাঁ হাত বা ডান হাত বাড়িয়ে পয়সাটা দিয়ে দিবে আজকালকার মেয়েরা কন্ট্রাক্টরে কোন পয়সা দেয় চার টাকা ভাড়া তিন টাকা বলে তিন টাকা হবে না খেলা বলে হ্যাঁ হবে না কুকুর কাটা পুরুষ গায়ে ওর বাপের বাস লেগে গেল ঝামেলা খালা দিলে হয়তো কন্ট্রাক্টরের কান মতো এক চাপড়তে কন্ট্রাক্টর ছেড়ে দিবে খালাকে এক চাপড় দিবে না হ্যাঁ, খালার উচিত কি একবারে অন্যদিকে মুখ করে পয়সা ফেলে দেওয়া চার টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তার সঙ্গে কোনো কথা নাই সারাদিন কন্ট্রাক্টরের সাথে কথা বলছে চার টাকা তিন টাকা চার টাকা তিন টাকা লিবি না লিবি না দিবি না দেবো না তার সঙ্গে কিসের কথা সে কোথাকার নারী নারীর মতো বাসে উঠবে খুব আস্তে করে উপায় নাই তাই যেতে হচ্ছে মা পড়ে আছে তাই যাচ্ছি নিরুপায় হয়ে আস্তে করে উঠবে আস্তে করে সিট পেলে কিনারায় নিজেদের দিকে বসবে কেউ নেমে গেলে বসবে কিন্তু সে চাপা আলাদা একদিন আমি ভাষা বলে দাঁড়িয়েছি বলে একটা মেয়ে কোনো মেয়ের আমাকে বেঁচেই দিলে দিচ্ছে পড়লো এমনি করে অনেক পড়লো আমি সারা পশ্চিমবাংলা খুঁজছি তাহলে অন্য লোককে তো মারে মারা মানে কি কোনো করে ঠেলে দিলে দিয়েছে পড়লো সে চেয়ে দেখলে না ভাসুরকে মারছে না শ্বশুরকে মারছে দেখ যে গো হের বলবি কিন্তু আমি যখন এটা ওয়াজ করছি এখন এটা কি বলছে মারা মায়ের মতো হবে আসতে চাপবে লোকে আগে চাপিয়ে দেবে মা শশব্যস্ত হবে মা আপনি চলুন চাপুন লোকে জায়গা দেবে কোনো মারামারি অন্যায় বেল্লাপনা জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি বেপর্দা পেট পিট বার করা আর ফের দোয়া করলে কবুল হবে যাদের বিবিরা পেট পিট বার করে ঘরে পর বেপরসা আপনার দিকে যেখানে সেখানে ঘরে মেলায় ওরসে মাদার লাশ দেখতে চলে যায় তাদের স্বামীরা যদি তাদেরকে বাধা না দেয় তাদেরকে স্নেহ করে না বোঝায় তাদেরকে পর্দার কথা না বলে তাদেরকে শরীয়তের পরিভাষায় নবীজি বলেছেন দৈনুস মহাজন মহাজন্টলি দালাল তার স্বামীরা যারা তার বিবিকে পর্দায় রাখতে চায় না অনুরোধ করুন বোঝান এটা তোমার চলবে না এখানে তোমার যাওয়া চলবে না এখানে যে না যেমন মেয়েদের মাইয়ের ঘর যাওয়া আমার ওই শেরেক বেদাতকে জানুন বেচুন তিন চারখানা আছে সব দিয়ে দিয়েছি তো মেয়েদের মাইয়ের ঘর যাওয়া আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ কেউ মারা গেলে যাবে মা মলে যাবে বোন মলে যাবে যাওয়ার মতো যাবে সেখানে গিয়ে ছেলে ফেলে দিকে বোন বোন হলে সান্ত্বনা দিবে ভাই হলে সান্ত্বনা দেবে তার জন্য আপনার ব্যবস্থাপনা নেবে তার গোসলের ব্যবস্থা করবে কেঁদে কেটে চুল ছিঁড়ে এসব নেই আর আত্মীয় স্বজন কে মরেছে না মরেছে সবাই মিলে যে জ্বর হওয়ার কোনো যুক্তি নাই মেয়ে ছেলেরা মরা ঘরে বিয়ে করে এই সেদিনে পরশু দিনকার পেপারে দেখলাম আপনার আত্মহত্যা করেছে ছেলেটা ছেলেটা আপনার দিকে ওই বিয়ের প্যান্ডেলে প্যান্ডেলে ফটো তুলতো বিয়ে বাড়িতে এখন তো সব আপনার দিকে ওই কি বিয়ে বলে ওগুলোকে ক্যাটারিং সিস্টেম ক্যাটারিং তাহলে আমাকে মুখস্থ করতে এক মাস লাগলো গো ক্যাটারিং আর লজে বিয়ে পড়ানো কুসুম গ্রামের বিয়ে নবদ্বীপের লজে ঘরে হবে না খামার প্যান্ডেল চলবে না কেন তার বাপের জানাজার খাট বয়েছে যারা তার বাপের কবর কেটেছে যারা তার মায়ের খাট বয়েছে যারা তারা তোমার বেটার বিয়েটা খাবার আশা রাখে না তুমি লজে বিয়ে দিচ্ছ কলকাতায় ডিএম এর দাওয়াত ম্যাজিস্ট্রেটের দাওয়াত প্রধানের দাওয়াত বড়বাবুর দাওয়াত হাসিম আব্দুল হালিমের দাওয়াত মনসুর হাবিবুল্লাহ দাওয়াত আর তোমার গায়ের পাঁচু আর হারু আর ধনু আর মনু যারা কবর কাটে যারা খাট বয় যারা তোমার বিপদে এসে তোমার ঘরের দরজায় দাঁড়ায় রাত্রি অন্ধকারে গাড়ি পাও নাই খাটে করে তোমার বিটিকে হাসপাতাল নিয়ে যায় তারা তোমার বেটার বিয়ের খানাটা খেতে চাইছে এটা তোমার মনে নাই লজে বিয়ে পড়াচ্ছ গায়ে করতে পারো নাই ক্যাটারিং সিস্টেম ক্যাটারিং বিআইকে এক খান্ডা গোস্ত একটা রসগোল্লা তো চোখ মেরে বিআই বলছে ওটা আমার বিআই তো বললে নেই চলে গা ক্যাটারিং আর দিবে না ক্যাটারিং কিন্তু আপনি যদি আনক্যাটারিং হতেন বিয়ের জন্য চারটা রসগোল্লা দুটো মুরগি বিয়াইকে ছাগলের মাথা দাও বিয়ের সাথে আমি বসবো আরে ওকে দাও ভাইকে দাও ইনি বেশি খায় একে দাও কিন্তু ক্যাটারিং একটি পাবি পরে দেখা যায় তা হয় তা হবে চান্স লোক ক্যাটারিং এ ভালোবাসা নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে স্নেহ ভালোবাসা থাকবে না প্রেম প্রীতি নষ্ট হয়ে যাবে বেঁচে গেলে তারা নিয়ে চলে যাবে আমাদের একজন ধনীর ছেলের বিয়ে হলো পার প্লেট পাঁচশো টাকা দায়িত্ব দিয়ে দিয়েছে সাড়ে সাত লাখ টাকা তেরোশো লোক খাবে পাঁচ তার পঁয়ষট্টি ছ লাখ পঞ্চাশ হাজার টাকা তারা যদি একশো টাকার খায় চারশো টাকা চাল লাভ ক্যাটারিং সিস্টেম খাবি খা না খাবি না খা কেন গায়েন চাচাকে নিয়ে খালুকে নিয়ে ফুপাকে নিয়ে খানা তৈরি করা গেল না সুন্দর করে খাওয়ানো গেল না তিন লাখ টাকায় হয়ে যেত এক লাখ টাকায় হয়ে যেত পাঁচ লাখ টাকা গরিব দিকে দান করলে বেটা সুখী হতো বৌমা সুখী হতো নে কাউলাদ হতো গরিবরা দোয়া দিত চারটা জুকারে নিল বাইশ হাজার টাকা চারটা জুকারে কত বাইশ হাজার ওই এক ঘন্টা খালি তাদের সামনে একটু ঘোরাফেরা করবে ইয়ার কি ফাইসামি করবে বাইশ হাজার টাকা বাবজিরা সোনার আল্লাহ কোরআন এসে বলে দিলে ফজুল খরচি চলবে না কত রকমের অন্যায় অত্যাচার অবিচার তাই মা এদিকে লজ্জাবনত অবস্থায় বাইরে বার হতে হবে সবাই আপনার দিকে এই ব্যবস্থাটা করবো ঘরে যে বলবো বোনকে মাকে তোমাদের লজ্জা সর মেয়েরা মেয়েদের মতো কথাবার্তা বলবে চলবে সে যে একটু লজ্জা পাচ্ছে এটা যেন প্রমাণ হয় মরদের মতো এসে ঠাড়ো হয়ে দাঁড়াবে না কথাবার্তা বলতে গেলে ব্যাটার সাথে বলুক ভাইয়ের সাথেই বলুক আর কারোর সাথেই বলুক ডাক্তারের সাথেই বলুক একটু লজ্জা মনত অবস্থায় ডাক্তার বুঝুক যে এটা মা মুসলমানের মা বেল্লাপনা চলবে না অন্যায় অত্যাচার চলবে না দুর্নীতি চলবে না তো এই ক্যাটারিংটা কেন বলছিলাম একটা ছেলে ফটো তুলে তো সে একটা বিয়ে বাড়িতে ফটো তুলতে যে একটা মেয়ের সঙ্গে পরিচয় পরিচয় থেকে ফোন ফোন থেকে প্রেম প্রেম থেকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে একজনা মুসলিম একজনা অমুসলিম আত্মহত্যা লাস্ট ফিনিশিং ফটো তুলতে যে ভাব ভালোবাসা এখন আবার বলছে মেয়ে বরে তার মরদ বরে কবে বেটা ছেলে ওইখানেই তো হয়ে গেল আই লাভ ইউ কামিয়া রসগোল্লা দিতে দিতে ফসগোল্লা তারপরে বিয়ে পড়াতে পড়াতে দেখছে অমুক জোনা নাই খোঁজ খোঁজ বলে দার্জিলিং লে রসগোল্লা খাবি না ল্যাংটা খাবি দেখে বেড়ে ক্যাটারিং সিস্টেম মরদ রাখা হবে আমার একটা বিয়ে বাড়িতে দাওয়াত ছিল বুঝলেন আমি কানাশালে খেতে গেছি হেডমোল মোল সাহেবের দাওয়াত কানি কথা খাচ্ছি আমি আছি আরো তিনজন আছে দশ বারোটা মেয়ে ভেন বের করে ঢুকে গেল আমরা বললাম গেট দিয়ে বেরোবি কেউ ওর অত মেয়ে ঢুকছে আমাকে বাঁশের তলা দিয়ে বার করে দিচ্ছে বুঝলেন মিটটা খোঁচে লেগেছে আর বেরোনো হচ্ছে না আমি বাইরে একজনে বললাম ধর ভাই টেনে লে ভাই মানে তিরপলটা একটু তুলে তলা দিয়ে পার করে দিচ্ছে গেটে মাল ঢুকে গেছে মেয়েরা ঢুকে গেছে আর রাস্তা নাই গেট দিয়ে বেরোবার তখন আমার আবু হরার হাদিস মনে পড়লো যে একবার আল্লাহ নবী বসে থাকতে থাকতে বাইরে চলে গিয়েছিলেন অনেক দেরি হওয়াতে সে পাঁচিলের ফোঁকর দিয়ে আপনার দিকে পানি বেরোয় দিকে আবু হরার আপনার দিকে সেই দিকে গুঁড়ি মেরে ঢুকেছিলেন তো আমি হেড মরিবি গুঁড়ি মেরে যখন বেরোচ্ছি লোকে হাসছে যে এই দিকে বেরোচ্ছে কেন এমন ভেতরে মান ঢুকে গিয়েছে আমরা খেতে খেতে তেরো চোদ্দটা মেয়ে ঢুকে গেল পালাবি না যাবি থাক দেখ খাওয়া হোক যাবো না ছবি হোক পুরুষ নারী একটা প্যান্ডেলে খাবে কি পুরুষ নারীকে খাবে কি খুব ভালো করে সাবধান হয়ে চলুন এগুলো আপনার দিকে চলছে তো বলছে ইস্তেহিয়ান কোরআনের শব্দ খুব লজ্জাবনত অবস্থায় হাঁটতে হাঁটতে এসে বলল ইয়াদু কাবিকা আমার আব্বাজান আপনাকে ডেকেছে আজরা মা সাকাই তালাদা বিনিময় দেওয়ার জন্য আপনি আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন বলে চলো ও তো অপেক্ষা দিয়েছিল যে কার ঘরে যাবো কোথা নাস্তা পাবো দোয়া করেছিল বলে চলো তো তফসিলের কেতাব আছে মুসা আলাই সাল্লাম পিছনে আর আপনার থেকে ওনার মেয়ের সামনে কেন উনি ছিলেন পেছনে মেয়েটা আর মুসার সামনে মেয়েটা সামনে আর মুসা পেছনে তো মুসা আলাই সাল্লাম বললেন তুমি পেছনে এসো তুমি বলে দিবে ডায়ে বাঁয়ে হতে হলে তুমি পেছনে চলো এখান থেকে মেয়েটা জানতে পারলে বুদ্ধিমতী মেয়ে যে লোকটা আমানতদার তফসিলের কেতাব আছে উড়নাটা পাতলুনটা ভাবে উড়ে যাচ্ছিল বলে অথবা যে কোনো কাপড় লেপটানো ছিল এই জায়গাটা মুসা আলি সাল্লামের চোখে পড়ছিল তাতে মুসা আলি সাল্লাম বললে তুমি পিছনে এসো কোথাও ডায়ে বাঁয়ে হতে হলে বলে দিও ঘরে পৌঁছালো বাপ তাকে আপনার তার সঙ্গে কথা বলছে তা করতে করতে একটা মেয়ে কানে কানে বললো আব্বাসান একে আমাদের ঘরে কাজের লোক রেখে দেন আমরা মনেই বলি গলসিতে আপনারা কি বলেন এখানে কিসের না মুনিশ যে কাজ করে ঘরেতে মুনিশ মুনিশ চাকর তো বলে আমাদের ঘরে মুনিশ রেখে দাও বলে কেন কোরআনে দুটো গুণ বলেছে মুনিশের আমানতদার শক্তিশালী মুনিশের দুটো গুণ দেখবেন আমানতদার শক্তিশালী আমানতদার কেন পনেরো কেজি খোল দিয়েছেন বিস্তালায় দিতে নিজের বিস্তারায় দশ কেজি আপনার বিস্তারায় পাঁচ কেজি দিন পরে বীজ কটা পারা বলে কি ব্যাপারে বলে খোলটা চুয়ে গেল ভালো ছিল না আমানত দাল সেই কারণে আমানতদার বউ বিটির কোনো ক্ষতি হবে না আর আপনার মালের ক্ষতি করবে না গোয়ালের দুধ চার কেজি দেয় দেড় কেজি ভোরবেলায় দুয়ে বেঁচে দিয়েছে দিয়ে বলছে বাছুরি খেয়ে নিল আজকে দুধ দেয় নাই দার নয় আমানতদার আর শক্তিশালী কাজ যখন করবে মারাত্মক করবে এই দুটো গুণই তার মধ্যে ছিল সোহেব সাল্লামের বিটি যখন বাপের কানে কানে বললো আব্বাজান একে আমাদের ঘরে মুনি দেখেলেন তখন আব্বাজান তিনি পয়গম্বর সৈব নবী তিনি বললেন আমি আমার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো তুমি আট বৎসর আমার ছাগল চড়িয়ে দিবে এটা দিন মোহর দশ বৎসর যদি চড়িয়ে দাও ভালো কথা তারপরে তুমি আমাকে পাবে ভদ্রলোক তুমি আমার কাজ করে দেখো আট বছর ছাগল চড়িয়ে দাও আমার একটা মেয়ের সঙ্গে যারা কাঁ গ্রাম খেতে বাকি আছেন একটু দয়া করে খেয়ে নেবেন আমাদের রাত হয়ে যাচ্ছে যারা কাঁ গ্রাম সবাই যারা বাকি আছেন হ্যাঁ যারা খান নাই তারা খেলেন বাবা ওনারা কতক্ষণ বসে থাকবেন আল্লাহ তালা ওনাদিকেও তো রাত জাগাচ্ছে আপনারা যারা খান নাই খেয়েলেন কথা চলছে তো আপনার দিকে কথা চলবে তারপরে উনি আপনার দিকে বিয়ে দিয়ে দিলেন আপনার দিকে মুসা আলাই সাল্লামের সঙ্গে মুসা আলাই সাল্লাম দশ বৎসর ছাগল চড়িয়ে বিবিকে সাথে করে আনছেন তারপরে আরো ডিটেলস বিস্তারিত ঘটনা আছে আমি শুধু আপনার দিকে এই গণৎকারের ঘটনা বলতে যেয়ে মুসা আলাই সাল্লামের ঘটনাটা এসে গেল তো বলছিলাম বাবজিরা সোনারা লালরা আমার বুনিরা আমার জন্য আপনারা দোয়া করুন আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পরেশ গাড়ি দেখ বলো ইনশাল্লাহ পরেজগার হব মোত্তাকি হব আল্লাহওয়ালা হব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দেখ আল্লাহ নবীর সুন্নতকে আগড়ে ধরব আল্লাহর সঙ্গে যদি ভাব করতে চান সুন্নতকে আগড়ে ধরো যদি আপনার থেকে আলজেমো সন্না তালজেমো কুমুর দৌলা তোমরা যদি সুন্নতকে মজবুতির সাথে ধরো দৌলত তোমাদের পিছনেতে ছুটে বেড়াবে পায়ের গোড়াই গোড়াই ঘটবে এবার দৌলতের তো প্রয়োজন নাই সুখের প্রয়োজন স্বাচ্ছন্দ্যের প্রয়োজন আরামের প্রয়োজন আল্লাহ আমাদেরকে শান্তি দেখ আরাম দেখ সুখ দেখ আমরা ভালো থাকি দিনদারি পরেশগারির চাতে চলি সেরেক করবো না বেদাত করবো না কুপরি করবো না মাতাল্লাদ চলবে না আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি খবরদার পরেজ করুন সব পাবেন কিসের জেহাদের সব পাবেন মাদাল্লাস থেকে যদি পরেজ করেন ইমাম বাড়া তৈরি তাকে যদি ভেঙে দেন জেহাদের সব পাবেন আর হোসেন হাসেনের আপনার থেকে দরগা করা এবং মানত হোসেন হাসেনের জন্য মুর্শিয়া মহরম মাতম এগুলোকে মায়ের মায়েরা ছেলেরা সবাই পরহেজ করুন জালসা জুলুস ওয়াজ নসিহত কোরআন শিখা মসজিদে যে কোরআন শিখা পাঞ্জাগানা নামাজ পড়া তিরিশটা রমজানের রোজা রাখা হজ ফরজ হলে হজ করা জাকাত ফরজ জাকাত দেওয়া দিনদারি পরেজগারির সাথে চলা আজকেও লাভ হবে কালকেও লাভ হবে মাদ্রাসা মক্তব খানকা মার্কেজকে মনে রাখবেন আলে মোলামাদের কদর করুন দেখবেন আপনার উন্নতি হয়ে যাবে আজকে জাতির সব থেকে পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে আলে মোলামাকে উপেক্ষা করা আলে মোলামা হচ্ছে জাতির কাণ্ডারি জাতির মেরুদণ্ড জাতির মাথার ওপর আছে তাদের আপনি কদর করুন তাদের মূল্য দেন ইমাম মসজিদের ইমামদের কমপক্ষে তিন হাজার চার হাজার টাকা যাতে করে তাদের ইজ্জতের সাথে চলে মাদ্রাসার ওলামাদের তিন হাজার চার হাজার টাকা সদস্য হব খোঁজ খবর নেবো যাতায়াত করব সম্পর্ক রাখবো কেয়ামতের দিনে মাদ্রাসার সদস্য রূপে উঠতে পারেন তা আপনি ভাগ্যবান মসজিদের মতবাল্লি রূপে উঠতে পারেন তা আপনি ভাগ্যবান মসজিদের খোঁজ খবর রাখেন এই নামে যদি উঠতে পারেন আপনি ভাগ্যবান ও ওলামাদের কাছে উঠা বসা করেন এ সম্পর্কে উঠতে পারেন আপনি ভাগ্যবান তারপরে আপনার দিকে ইজতেমা জোর দাওয়াত তাবলিক তিন দিন দশ দিন এগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারলে আপনি ভাগ্যবান দিনের ওপরে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে কতভাবে মানুষকে বুঝিয়েছি কতভাবে বলেছি শুধু বাড়াবাড়ি নাই সীমালঙ্ঘন নাই আমরা বাড়াবাড়ি করব না সীমালঙ্ঘন করব না ঠিকভাবে চলার চেষ্টা করব ন্যায্যভাবে চলবো দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক আল্লাহ আমাকে আর আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বাবা আমি বুড়ো মানুষ এইখানেই শেষ করছি আমরা সবাই পাঞ্জাগানা নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ পরজল হজ করবো জাকাত পড়লে জাকাত দেবো দিনদারি পরেজগারির সাথে চলবো সবাই চলবো ভাই ইনশাল্লাহুল আজিজ মাদ্রাসা মক্তব খানকা মার্কাজকে মনে রাখবো আর একে অপরকে ভালোবাসবো একে অপরকে ভালোবাসবো মুসলমান মুসলমানের মধ্যে একতা সাম্য মৈত্রী ইসলাম এবং কোরআনের আর একটা শিক্ষা জামিয়ে জামিয়তলামা হিন্দের সংগঠনের সাথ দেবো সিদ্দিকুল্লা পাইজ চৌধুরীর মেহনত আমাদের ইমতিয়াজ ভাইয়ের মেহনত তাদের ডাকে সাড়া দেবো যাবো দিনের মেহনতে যেখানে ডাক পড়বে সেখানে যাবো জেহাদের সব পাবে বিরাট নেকি পাবেন নামাজ রোজা হজ জাকাত দিনদারি ফেরেজগারি আর নামাজই তো আসল মূল্যবান সম্পদ নামাজ নাই তো আমাদের আছে কি রোজা নাই তো আমাদের আছে কি হজ জাকাত নাই তো আমাদের আছে কি তাই সবাই নামাজের জন্য ঘরে ঘরে মেহনত করুন আমি আমার এই বড় ছেলে আপনাদের এলাকারই জামাই মাঝে মাঝে আমি থেকে ট্রেনিং দিন দেখো বাবা তুমি কখনো নামাজ পড়ছো কখনো ছাড়ছো ব্যাপারটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না এইরকম সকলেই বলা বলি করুন ঘরেতে নামাজের জন্য নামাজ পড়তেই হবে আমার নামাজ পড়া হয়ে গেলে আমার বিবি নামাজ পড়া হয়ে যাবে বিবির পড়লে আমার হবে সে আমাকে আপনার দিকে বদনা করে পানি দিবে তারপরে বৌমা পড়ে নেবে নামাজের জন্য বলুন ম্যান টু ম্যান ঘর টু ঘর দেখবেন রুজিতে বরকত হবে কামায় বরকত হবে নামাজই একমাত্র আপনার জন্য সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের হাতিয়ার নামাজ ইয়াই হল্লে জিনা আমানুস্তাইন সবরি সবরি ওয়াসলা হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও আমি তোমার দিকে দেবো চাইবার রাস্তা যেটা সেটা নামাজ নামাজ পড়ে জানাচ্ছে এজান ইনশাল্লাহুল আজিজ আজ নয়তো কাল আপনার রাস্তা ফিরবে আর মরণের পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে দুনিয়ায় কতটা পেলেন কতটা গেলেন কতটা এলো এটা হিসাবের নয় মুসলমানের হিসাব হচ্ছে পরকালে জান্নাত পাবো কিনা আল্লাহ রাজি হবে কিনা আমার পরকাল সুন্দর হচ্ছে কিনা তার জন্য এখলাস তার জন্য আপনার দিকে ভদ্রলোক হওয়া তার জন্য পরেজগার তার জন্য তাকুয়া গ্রহণ করা ইমতিয়াজ ভাই একটা আয়াত পড়ছিলেন যাদের রাতের অন্ধকারে বিছানা থেকে করট দূর হয়ে যায় আর অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্যদের নামাজ পড়ে তারা পরেজগার এবং মোত্তাকি সেই সব লোকদের জন্যই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 যেতে হবে সমস্ত ঝঞ্ঝটকে মাথায় করে নিয়ে যারা আল্লাহর হুকুম পালন করে তারা হলো আল্লাহর অলি ঝঞ্ঝট আপনার জন্যে বেলায়েতি দান করে যারা বিয়ে শাদী করেন নাই বিনা ফোনে বিয়ে শাদী করুন বিয়ে শাদী করলে ইমান মোকাম্মাল হওয়ার কথা বলছেন ওলামারা তাহলে নাকেস বলা হয়েছে দশজন ভালো কারিয়ার হাফে যদি একটা মসজিদে জুটে যায় ইমামত করবে কে বলছে যার বিবি দেখতে সুন্দরী বলছে কেন বলছে তার ইমান কামেল তার চোখ মন অন্যদিকে যাবে না বিবি সুন্দরী হওয়ার কারণে তাই তাকে ইমামতি করতে দাও এতদূর পর্যন্ত মাসলা মাসাইল শরীয়ত আপনার দিকে বয়ান করেছে লক্ষ্য রেখেছে কেমন করে সংসার করবেন কেমন করে রুজি রোজগার করবেন কেমন করে ছেলে পেলে মানুষ করবেন তাদেরকে কি লেখাপড়া শিখাবেন MSc BSc BCom W BCS খুব খুশি আমরা কিন্তু কোরআন তার সিরেই থাকতে হবে কোরআন যে ঘরে নাই সে ঘর কাল্লার নবী বিরান ঘর বলেছে তাই সেগুলো সব মাথায় রেখে চলুন বাবা নিজেদের মধ্যে একতা সাম্য মৈত্রী আপনার রাজনীতি আপনার কাছে আছে আপনার চাল চলন আপনার কাছে আছে কিন্তু আল্লাহকে সাথে রাখুন আল্লাহকে সাথে নেন আল্লাহকে সাথে নিলে আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ নবীর সুন্নতের ওপর আমল করলে আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক যত শুনবেন তত শুনতে মন যাবে এর ওপরেই ক্ষান্ত হয়ে আমি এমনিতেই তো ক্লান্ত পরিশ্রান্ত আর দেখতে পাচ্ছেন যে বয়স হয়েছে যদিও আশি নব্বই হয়নি তবু বয়স হয়েছে কষ্ট হয় লাগে কোনোরূপ ধরনের খামতি করে কায়দা করে টাইম পার করা করে বলি না যতটা পারি মানুষের সামনে কথা উগড়ে দিই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন রাতের অন্ধকারে আল্লাহ আমাকে পরেশগারি দেখ আপনাদের সকলকে পরেশগারি দেখ রাত দিন আমাদের জন্য সুন্দর করে দেখ রুজি রোজগার আমাদের জন্য আল্লাহ সহজ করে দেখ হালাল রুজি রোজগার দান করুক বাবা ভালো হয়ে চলুন আর শেরিক বেদাত কুফরি থেকে পরেজ করার চেষ্টা করুন মাদ্রাসা আছে আলে মোলামা আছে তাদেরকে দেখুন তাদের সঙ্গে কথা বলুন যুক্তি করুন আপনি যুবক আছেন আপনার খেলাধুলা আছে লাঠি খেলুন সাঁতার খেলুন ইজতেমাই যান জোরে যান জুম্মার দিনে যান নামাজের পরে দুটো মশলা জিজ্ঞেস করুন বিবির সঙ্গে বসে গল্প করুন তাকে দুটো মশলা বলুন বিবির কাছে বসে আমোদ করুন দুটো কোরআন হাদিস শোনান তার কাছে দুটো শুনতে চান জিন্দিগিতে বড় মজা পাবেন সারা জিন্দিগি টেলিভিশন আর টিভি বিবির কাছে বসে কথা বলার অপশন নাই রাত জেগে জেগে আপনার শরীরকে নষ্ট করছেন নানাভাবে অন্যায় অত্যাচার করে আপনি স্ত্রীর সঙ্গে দুটো গল্প করুন নাকি পাবেন ছেলেকে কোলেলেন ছেলেকে দুটো আদব শিকার নাকি পাবেন যদি কাজ না থাকে আল্লাহ নবী বলছেন বাড়িতে থাকা ভালো কাজ বাড়ির বাইরে যেও না বাড়িতে থাকো বিবির সঙ্গে গল্প করো ছেলের সঙ্গে কথা বলো বাড়িতে বসে দুটো কাজ করো কাজের স্বাদ দাও হালাল রুজি রোজগার করো এগুলো সব দিয়েছে নখ কাটা দাঁত মাজা দাড়ি রাখা এগুলো সব দিয়েছে এগুলো কেন নাই আমাদের পরিচ্ছন্নতা একটু কাঁচা কচালে কাপড় পরা পুরানো হোক ছিঁড়া হোক কাঁচা কচালে পরা আপনাদেরকে জুতো পায়ে দিয়ে চলা মেয়েদের উঠানে জুতো পায়ে দিয়ে চলা আজকাল তিরিশ পঁয়ত্রিশে চপ্পল হয়ে গেছে এখানেই নামবে জুতো পায়ে দিয়ে যে কোনো কাজ করবে তারপরে একটু সাবন দিয়ে ছ টাকায় বাটি সাবন হাত দিয়ে দেবে না থাকে তা মাটি দিয়ে হাত ধুবে ছেলেকে সুন্দর রাখবে ছেলের দাঁত মেজে দেবে জামা কচালে দেবে পরিষ্কার করে স্কুলে পাঠাবে যান বলা শিখাবে আম্মাজান বলা শিখাবে মিথ্যা বললে বলবে বলতে নাই আল্লাহ মারবে এটা শিখাবে এগুলো দিয়ে লাভ হবে না সমাজকে করুন এমনি আপনি যদি গরিব গুরব যাই আছেন দুটো পরিষ্কার গ্লাস দুটো প্লেট থাকলেই আপনি মেহমানের খাতির করতে পারবেন আর আপনি যদি বলেন যে না আপনি নেন্দর খেঁদর হব তো আপনাকে স্টিলের দোকান দান করলেও সেই মাকড়সা লাগা গ্লাস আর প্লেটের তলায় ধুলো লাগা খাবিতা খা না খাবিতা মোল সাহেব ঘর চলে যা বেজন বালিশের কেঁতা কাস্তে জানেন না দুটো বালিশের ওয়ার কাস্তে জানেন না একটু পরিচ্ছন্ন করে রাখতে দেন ছোট ঘর হলি বা মাটির ঘর রাজাদের ঘর মাটির ঘরকেও পরিষ্কার করে রাখবো বললে স্বামী নাই ঘরে তুমি আপনার রান্না বান্না হয়ে গেলে জায়লাটা একটু পুষতে হবে বিছনের বালিশটা একটু রোদে দিতে হবে স্বামীর এই লুঙ্গিটা একটু গুছিয়ে রাখতে হবে ছেলের আপনার দিকে বইটা একটু গুছিয়ে রাখবে এগুলো করে বেড়াও স্বামী এসে জায়লাটা পরিষ্কার দেখবে দরজাটাই মাকড়সাটাই পরিষ্কার দেখবে স্বামী খুশি হবে স্বামী নাই ওয়ার রাঁধা হয়ে গেল ও এবারে তালাই বুনতে বহিলো নাহলে পোকা ছাপতে চলে গেল নাহলে চাচিদের ঘরে যে গল্প শুরু করে দিলে নাহলে বউর এক কাছে হয়ে শাশুড়ির গিবোধ নাহলে শাশুড়ি এক কাছে হয়ে বউদের গিবোধ মানে বুড়ির এক কাছে হলে এদের চালাবে আর এরা এক কাছে হলে ওদের চালাবে দুটোই গোনা বলো আমার শাশুড়ি খুব ভালো দারুণ ভালোবাসে দারুণ নাকি আমার বৌমা দারুণ ভালো আমার খেদবোধ করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে দারুণ নাকি কিন্তু ও বলবে যে কুকুর বেটার বিটি আমার ঘর খেয়েছে মন আর ই বলবে আমার শাশুড়ি যে কবে মরবে তা আল্লাহ জানে বলে আমারও তাই জ্বলিয়ে দিলে জ্বলিয়ে দিলে স্বামীর মা জ্বলিয়ে দিলে অন্যায় করলে হবে তুমি যাকে ভালোবাসতো না সে যে তোমার স্বামীর মা এটা তোমার জানা নাই আজকে শান্তিনিকেতনে বোলপুরে বর্তমানে সেবা সদনে বর্তমানে উপনগরীতে স্বাস্থ্যনগরীতে লোকে বাড়ি করছে থাকছে ডিএম ম্যাস্টেট আর উকিল ব্যারিস্টার মাস্টার কে স্বামী আর স্ত্রী মাকে বলেছি তোকে শহরে না খুব গরম মা ঘরে স্বামী স্ত্রী সেখানে ফ্রিজ আর কোপ্তার কাবাব আর দই আর হিমসাগর আর আপনার দিকে লংড়া হম স্বামী স্ত্রী ফুর্তি করো আর খাও মা তুমি বুঝলবে ছোট ভাইয়ের কাছে ছোট ভাই চাষ করে মাকে দেখার অবসর তার নাই তোর লেখাপড়ার দাম কিরে বোকা তোর স্ত্রীকে বলতে পারলি না এটা যে আমার মা একে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো এর কদর করলে তোমার কদর করব রাত সারা রাত ধরে কানে কানে বলতে পারলি না ভালোবাসা দিয়ে বলতে পারলি না সেনেহ দিয়ে রোজ কাপড় কিনে আনছিস কাপড়টা দেওয়ার আগে বললি না আমার মাকে ভালোবাসবে হ্যাঁ তোমার লেগে আরো কাপড় আনবো এটা বুঝালি না কোরআন বলেছে তা তো আয় যখন না তাকে তুমি নসিহত করো রাতের অন্ধকারে কানে কানে গোপনে নিচ্ছনে কানের দুল দিতে নসিহত করো আংটি দিতে নসিহত করো আমার মা কদিন বাঁচবে একটু ভালোবেসো বিশ্বাস করো আমি তোমাকে চরম ভালোবাসবো শুধু আমার মাটা যেন কষ্ট না পায় এটা বললেন না স্ত্রী বললে যে তোর মায়ের সঙ্গে থাকবো না আর আপনি বললেন সকালবেলায় উঠেই যে মা তুমি আলাদাই খাও মানে আমাদের এই খাবার তো মানে নানা রকম মশলা দিয়ে তুমি খেতে পারবে না কায়দা করে ফেরেস তারা বুঝতে পারবে না বুঝতে পারবে না চলো কবর একবার কায়দা করে মাকে আলাদা করে বার করবে মা মা আহা আল্লাহ নবী যে তালিম দিয়ে গেলেন আজকে মাকে কদর করলে মা ঠোঁট দুটো যদি খালি লড়ে বেটা ভালো থাকুক আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাশে পৌঁছে যাবে বেটা ভালো থাকুক বেটা সুখে থাকুক আল্লাহর আরো সে পৌঁছে যাবে কিন্তু আজ মাকে দেখতে পারি না বাপকে দেখতে পারি না স্ত্রীকে দেখতে পারি না বিনা ফোনে বিয়ে করতে পারি না নানা রকম আত্মীয় স্বজন এলে আজকে আমি কালকে বলছিলাম যে আমার সময়ে ঘি আর দুধ প্রতিবেশী দিকে তাদের আত্মীয় হয়েছে সকালবেলা আমাদের দুধ নিয়ে যাবি চা করতে হবে আমাদের ঘরে দুধ আছে এই তো জামাই হয়েছে ঘি নিয়ে যাবি ঘি আর দুধ বিনা টাকায় দান করা হতো এবং প্রতিবেশী দেওয়া হতো এখন সেগনের স্বাদ তিন টাকা না এলে দিবে না ঘিয়ের কথা পরে বলবো সেগনের শাক বলে এখন পাতাগুলো কালো হয়নি এখন আমাদের শাক ভাঙা যাবে না আর যদি লাউ তা এক মুঠো তিন টাকা লাগবে সুখে আছেন না তোকে তখন তো আমার বাপের ন বিঘে জমি চাষ করতো আমার চাচা সাত বিঘে করছো দুধ দিত ঘি দিত মাছ দিত গোস দিত লিত খেত আমাদের ঘর একদিন খেত তাদের ঘর একদিন খেতাম এখন আপনি তো জামাইকে দুদিন ডাকতে পারবেন না আপনার নানিকে তিন দিন ডাকতে পারবেন না বল নানি তুই কবে ঘর যাবি কবে ঘর যাবি নানি মানে এত ছোট হয়ে গেছি আমরা মরাই থাকতে পারে গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে দুতলা থাকতে পারে মন ছোট হয়ে গেছে মনের উদারতা নাই সরলতা নাই মন বড় হয় নাই দু কাপ চা কাউকে করতে পারবেন না আর বাঙালিদের তো কথাকে যাবে আর কেয়ামতের দিনে আপনার পুরস্কার তিরস্কার আপনার হবে কারো জায়গা দখল করতে নাই কারো রাস্তা বন্ধ করতে নাই এখন দেখবেন আপনি রাস্তা মাপামাপি হয়েছে আমিনে মেপে দিয়েছে গঞ্জগাড়া আছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে সব বাড়ির ভেতর ঢুকে গেছে সে এসে গঞ্জটা এক গুড়াল মেরে উড়িয়ে এক হাত দূরে পুঁতে দিলে পানি গড়ি গড়ি যে বুঝে বলে গঞ্জ যেখানকার সেখানেই হ্যাঁ। ভিড়ের মাপ একবার রাইট এক বিঘা জমি যার কারণে আল্লাহ নবী বলছে সত্যবক জমিন তার গলায় লটকানো হবে তোমরা গুণ সরাসরি করছো ভিটে দখল করছো পানপড়ন দিচ্ছ না রাস্তা দিচ্ছ না গুরুতর অপরাধ যেগুলো সামাজিক দিক থেকে এগুলো আবার আপনাদেরকে ওকে থানা এসে ফাইসলা করতে হবে স্ত্রী পুত্র পরিজন ভালোবাসা দিনদারি পরেশগারি তাকোয়া এগুলো আপনি চাইলেই হবে তো আল্লাহকে একটু বলুন আল্লাহ আমাদের সামাজিক দিক দিয়ে মানবতা মনুষ্যত্ব দয়া দাক্ষিণ্য ত্যাগ তিতিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা ক্ষমা সব থেকে আপনাদেরকে বাড়ি থেকে শুরু করুন মাকে ভালোবাসা বিবিকে ক্ষমা করা ছেলেটিকে স্নেহ করা নাতিন আপনি আল্লাহ নবী ঘোড়া আর ইমাম হোসেন হচ্ছে ঘোড় সাওয়া পরেশগাড়ি দেখাবার জায়গা ওখানে ওখানে নানা সাজার জায়গা আব্বা সাজার জায়গা কোলে লেন ছেলেকে স্নেহ করুন আদর করুন একটা ছেলেকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে দেওয়া চলবে না গুরুতর অপরাধ করা হবে দিতে হলে বুঝিয়ে দিতে হবে ছেলে দিকে ডেকে যে ছোট ছেলেটা তো লেখাপড়া এই সবে শিখছে কিছুই পাইনি তোদের তো অনেকটা হয়ে গেছে তুই মাস্টারি করিস তুই পনেরো বিঘে চাষ করছিস তুই শ্বশুর অনেকটা পেয়ে গেছিস এইভাবে তোদের চলছে ওকে দু বিঘে বেশি দিই বলে দেন আপা চান যাই আছে বুঝিয়ে কিন্তু এক দিবে আবার কবর যে মাস শুরু হবে অন্যায় অত্যাচার অবিচার চলবে না অন্যায় করে লেখা চলবে না ফাঁকি দিয়া চলবে না দুর্নীতি চলবে না বিয়েতে আপনি পণ দিয়েছেন না দিয়েছেন জানি না বিটিরা ফারাজ পাবে ফারাজ আপনি মেরে দিতে পারবেন না আর তা নাহলে দেখে বলুন তোমাকে এই দিয়েছি এত দিয়েছি তার তুলনায় এত যদি রাজি হয়ে থাকে দেখো ফারাজ পণে মরবে না ফোন তুমি হারাম দিয়েছ নাকি নিজে বুঝে লাগবা বাপের যা ফারাজ বিটি পাবে আর নাহলে পিটিকে জামাইকে ডেকে বলতে হবে তোমাদেরকে তো অনেক দিয়েছি এই এগনের ভিটেটা তুমি ফারাজ দিও না ঘরটা লিও না জমি দু বিঘে তুমি পাবে ছ বিঘে জমি আছে চার বিঘে ভাই পাবে দু বিঘে তুমি পাবে নিবে এটা বলে দেন ঠিকই আছে কিন্তু আপনি অন্যায় করে লেখে দেবো বললে পারা ফাঁকি দেবো বললে পারা হবে না আর যখন কোনো মানুষের ছেলে পিলে হয়ে যায় তখন সে মালের সম্পূর্ণ মালিক থাকে না সে বাপের বেটা সে মালিক মালিক লয় ছেলে মালিক হয়ে গেছে বিধি মালিক হয়ে গেছে আপনি ইচ্ছা মতো ধান খয়রা তার করতে পারবেন না দিকে জিজ্ঞেস করতে হবে কতটা খরচ করতে পারি আমি আপনি মরে যাওয়ার সময় রেগে যদি বলেন সব মাদ্রাসায় হবে না আপনি কতটা মালের মালিক সেটা আগে দেখুন আপনি সিও আবার সব পূরণ করা হবে না আপনি যদি মরার সময় বলেন কাবা ঘরের ইমাম আমার জানাজা করাবেন দিকে জিজ্ঞেস করলে বললে এই ওসিয়ত পূরণ করতে হবে না তার ঘরে মানে অন্যায় ওসিয়ত করে গেছে যা তা ওসিয়ত আবার অনেকজনে ওসিয়ত করলে তার ছেলেরা মানে না ছোট ভাই কে বড় ভাই করে করে মানুষ করেছে এখন ছোট ভাই বড় লোক বড় ভাইয়ের অবস্থা খারাপ মরণের সময় বললে দু বিঘে জমি ওই মাঠে ওইটা বড় ভাইকে দিবি আর ওই বাঁশতলার আপনার দিকে তিনটে ঝোড় আছে একটা ঝোড় বড় ভাইকে দিবি বড় ভাইকে দু বিঘে জমি মরে যাওয়ার পরে ভাই পড়ে বললে বাপ যে বললে কি তা বুঝে গেল বলাই কথাটা বসে গেল কথা বুঝতে পারলেন আপনার নাই ডুবি জমিটা ডুবি বলে চাচা বাপ যে কি বলে মনে দিন ডুবি ডুবি করে মানে? বলে দু বিঘে জমি আমাকে দিতে বলে পাঁচ উঠল না গলায় কথা বসে গেল বুঝে গেল ডুই ডুই ডুই করছিল বুঝতে পেরেও বুঝতে পারে নাই বাপের ওসিও পূরণ করবে না ধরা পড়বে না পড়বে না ও ভালো করে হাঁড়িতে বসে গিয়েছে কি হয়েছে কি করতে হবে এটা আপনার জানা নাই কে আপনাকে বেশি দেখাশোনা করেছে আপনার বোনেরা আপনার ছেলে দিকে ওসিয়ত করুন আমার বাপজি বারবার আমাদেরকে বলতো যে আমার ওই পুকুতো ভাই অমুক জন তার নাম অমুক তাকে সঙ্গে কোনোদিন সম্পর্ক নষ্ট করি না আমার খুব ভালোবেসছে আমি আমার মায়ের পেটে আর আমার আব্বাজান মারা গেছে ওরা আমার খুব দেখাশোনা করেছে ওদেরকে মনে রাখবি ওদের সঙ্গে সম্পর্ক রাখবি আমাদের অবস্থা এখন একটু ভালো ওদের অবস্থা একটু খারাপ মনে রাখবে বারবার বলতেন এগুলো এগুলো খুব ভালো জিনিস আত্মীয় স্বজনের জন্য নসিহত করে যাওয়া যে ও দেখাশোনা করেছে ও মানুষ করেছে ওর কারণে আমি দাঁড়াইছি ওকে যেন ভুলে যায় না সব সময় লক্ষ্য রাখবি এগুলো বলে যাওয়া এগুলোই তো লেনদেন আদান প্রদান তবেই তো সমাজবদ্ধ জীব اللہ تعالیٰ عمد شکل کے شیتوں اللهم اللہ على محمد محمد کما صلی ابراہیم اللہ بارک الحمد محمد کما صلى الله عليه وسلم ہماری دعائیں قبول فرما گناہوں کو ما فرما سارے حاضرین کے لیے ماں بہنوں کے لیے دعائیں قبول فرما بے شک سب سے زیادہ میں گناہ گار ہوں میں اپنے گناہ سے توبہ استغفار کرتا ہوں استغفر اللہ الذی لا الہ الا هو الحی القیوم اتوب الیہ اللہ رات کے اندھیروں میں دین کے اجالوں میں نیک کار پرہیزگار ہونے کی توفیق عطا فرما دین دنیا رات چگنی دینی ایمانی ترقی نصیب فرما سارے حاضرین کے لیے دعائیں قبول فرما جنہوں نے کہا جنہوں نے نہیں کہا جو یاد میں ہے جو یاد میں نہیں ہے سب کے لیے دعائیں قبول فرما اے اللہ ہمارے بہو بیٹی ناطن نواسے کے لیے دعائیں قبول فرما سب کی بہو بیٹیوں کے لیے دعائیں قبول فرما ہمارے گزرے ہوئے مربیوں کی پوری پوری مغفرت فرما آئے مولے کریم ہم جب دنیا سے جاوے ایمان عزت کے ساتھ ہمارا خاتمہ فرمانا میدان حشر کی رسوائی سے بچانا اپنے دایاں ہاتھ میں عمل نماتا فرمانا پیارا نبی صلی اللہ علیہ وسلم کی دست مبارک سے حوج کوثر کی جام نشیب فرمانا تو مہربان ہے بے نیاز ہے پاک ہے ہماری دعاؤں کو اپنے فضل کرم سے پیارا نبی صلی اللہ علیہ وسلم سے قبول فرما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا من الخاسرین ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرۃ حسنا وقنا عذاب النار صلی اللہ تعالیٰ ہی محمد و اصحاب اجمعین سلام علی المرسلین আলহামদুলিল্লাহ রবিল আলমিন বেরহমতিকা ইয়া আরহামার রহিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও